মারওয়ান ইবনু হাকাম রহমতুল্লা আলহি ও মিসওয়ার ইবনু মখরামা রদিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন হাওয়াজিন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণের পর প্রতিনিধি হিসেবে নাবি সাল্লাহ সাল্লামের নিকট এলো এবং তাদের সম্পদ ও যুদ্ধবন্দী ফিরিয়ে দেবার আবেদন জানালো তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন তোমরা দেখছ আমার সঙ্গে আরও লোক আছে আমার নিকট সত্য কথা হলো অধিক প্রিয় তোমরা যুদ্ধবন্দী অথবা সম্পদ এ দুয়ের একটি বেছে নাও আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম রাবি বলেন নাবি সাল্লাহ সাল্লাম তায়েফ হতে ফিরে প্রায় দশ রাত তাদের জন্য অপেক্ষা করেছিলেন যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাহ সাল্লাম দুটির যে কোনো একটি শুধু তাদের ফিরিয়ে দিবেন তখন তারা বলল তবে তো আমরা আমাদের বন্দীদেরই পছন্দ করব অতপর তিনি মুসলিমদের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর যথাযোগ্য প্রশংসা করে বললেন আম্মাবাদ তোমাদের এই ভাইয়েরা তওবা করে আমাদের নিকট এসেছে আর আমি তাদেরকে তাদের বন্দি ফিরিয়ে দেয়া সঠিক মনে করছি কাজেই তোমাদের মধ্যে যারা সন্তুষ্ট চিত্তে এ সিদ্ধান্ত মেনে নেয়া পছন্দ করো তারা যেন তা করে আর যারা নিজেদের অংশ পেতে পছন্দ করে এরূপভাবে যে আল্লাহ আমাকে প্রথমে যে ফায় সম্পদ দান করবেন তা হতে তাদের প্রাপ্য অংশ আদায় করে দিব তারা যেন তা করে সকলেই তখন বলল হে আল্লাহ রসুল আমরা প্রসন্ন চিত্তে তা মেনে নিলাম তিনি তাদের বললেন তোমাদের মধ্যে কারা অনুমতি দিলে আর কারা দিলে না তা তো আমি বুঝতে পারলাম না কাজেই তোমরা ফিরে যাও তোমাদের নেতারা তোমাদের মতামত আমার নিকট পেশ করবে অতপর লোকেরা ফিরে গেল এবং তাদের নেতারা তাদের সঙ্গে আলোচনা করল পরে তারা নবী সাল্লাহ সাল্লামের নিকট ফিরে এসে তাকে জানালো যে প্রসন্ন চিত্তে অনুমতি দিয়েছে হাওয়াজিনের বন্দি সম্পর্কে আমাদের নিকট এতটুকুই পৌঁছেছে আবু আবদুল্লাহ রহমতুল্লা আলহি বলেন এই শেষ অংশটুকুই ইমাম জুহরি রহমতুল্লা আলহি এর বক্তব্য